রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন রোজ শুক্রবার জুমার পূর্বের বয়ান বয়ান করছেন রসুলপুর মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ হজরত মাওলানা নূর হুসাইন সাহেব আলহাজ হজরত হাফেজ মাওলানা নূর হুসাইন সাহেব وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم ؟ وأحلوا قومهم دار البوار وقال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلقت الجن من مارج من نار وخلق آدم مما أسف لكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على روح محمد صلى الله عليه وسلم في الأرواح وعلى جسد محمد صلى الله عليه وسلم في الأجساد وعلى قبر محمد صلى الله عليه وسلم في القبور بارك الله لنا ولكم في القرآن العظيم صدق الله مولانا العظيم الحمد لله ঐতিহ্যবাহী রসুলপুর মাদ্রাসার বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি আমাদের সবারই মুরব্বী شیخ حضرت علامہ رسول پوری دامت برکات سلمان تو حضرت علامہ اکرام طالب طالبان اکرام اور سالکین بھائرہ الحمد للہ اللہ تعالی اور শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে বাছাই করে যাচাই করে আপন শেখের ডাকে সাড়া দিয়ে সেই মহান রব্বুল আলমিনকে চেনার জন্য নিজেকে চেনার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে চেনার জন্য আপন মুর্শিদের ডাকে সাড়া দিয়ে ঐতিহ্যবাহী জামিয়া রসুলপুর মাদ্রাসার তফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আওয়াজের যে গতি তাতে মনে হয় সাইকের ডাকে সাড়া দিয়ে তেমন একটা খুশি না আমরা সাহেব ডাক দিছেন এজন্যই আসছি মূলত মনে হয় মনের থেকে আসি নেই মনের থেকে আসলে খুশির আওয়াজ খুশির স্লোগান এই যে কিছুদিন পরে শুরু হয়ে যাবে এক কাপ চা আরো বিভিন্ন জিনিসের বদলায় রাতকে রাত দিনকে দিন খাওয়া নাই মাথার গাম পায়ে পড়বে গলা বসে যাবে তারপরেও গলা ফাটায় যেহেতু মনে আনন্দ আছে খুশি আছে এজন্য চিৎকারের উপরে চিৎকার দিয়ে থাকবে কিন্তু আমাদের মনে হয় সেরকম মনে আনন্দ নেই মনে আনন্দ আছে পুনরায় আবার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শায়কের ডাকে সাড়া দেওয়া এটা মনের আনন্দেই আসছে এমনি বললাম আর কি আসলে আপনারা শায়কের ডাকে আনন্দেই আসছেন শায়েক ডাকছেন বলে যে যাই যাইতে বলছে এমন না আর কি আমি আশাবাদী একশোকে একশো কে একশো হয়তো দুই একজন ছিটা ছাটা পাওয়া যাবে আর পাওয়া যাওয়াটা অসম্ভব কিছু না যেহেতু ধানের মধ্যেও কি থাকে চিটা থাকে আর হজরত বলেও থাকেন যে ভালো ধানের সাথে চিটাগুলাও কি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে সেই জন্য দু একজন হয়তো থাকতে পারি বাকি অধিকাংশই শকে স আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালা আমাদের আত্মশুদ্ধির জন্য শায়কের ডাকে মনের থেকে আনন্দের সাথেই আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে যেমন শায়কের ডাকে আসার তৌফিক দান করছেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালার হুকুমের সামনে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের নাম শুনলে দুরু শরীফ পড়তে হয় কি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমরা দাবিদার আহলুসন্নাওয়াল জামাতের অনুসারী আমাদের পিছনে অনেক বন্ধুরা আছে যারা বলে থাকেন যে আহলুসন্নাওয়াল জামাতের দাবিদারি বা বিভিন্ন ওলামায় দেওবন্দি কৌমি মাদ্রাসার ওলামা ইকরাম পীর মাসায়েক এদের সাথে যারা সম্পর্ক রাখে তারা দুরুজ শরীফ পড়ে না তারা মিলাদও পড়ে না দুরুজ শরীফ পড়ে না এক কথায় আমরা তারা বোঝে আমাদের বন্ধুরা বুঝে থাকেন যে দুরুদ বলতে মিলাদকেই তারা বোঝে যে মিলাদ পড়ছে তো দুরুদ পড়ছে কিন্তু আল্লাহ তালা শুক্রিয়া কৌমি ওলামা ইকরাম ওলামায় দেওবন্দি আহলুসুল্লাহ জামাতের অনুসারী হক্কানি পীর মাসায়কের সালিকিনগণ মরিদগণ যে পরিমাণ রাত্র দিনে আল্লাহ তালার প্রশংসা প্লাস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দুরুদ পাঠ করে এরকম অন্য কোনো জাতি বা অন্য কোনো দল অন্য কোনো গোষ্ঠী এরকম দুরুদ আমার মনে হয় না পাঠ করে এতে কি একমত আপনারা আওয়াজটা জোরে হয় নাই ওলামায় দেওবন্দি হকানি পীর মাসায়কগণ হকানি পীর মাসায়কদের সাথে যারা সম্পর্ক রাখে এরা যে পরিমাণের আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পাঠ করেন এই পরিমাণের দুরুদ অন্য কোন বাতেল দল বাদ দেন অন্য যারা হকপন্থী বলে দাবি করে থাকে যেমন আমাদের সমাজে বিভিন্ন ফেতনার সয়লাভ লামা জাহাবি এক ফেতনা চালু আছে আছে কিনা এরকম আরো বিভিন্ন ফেতনা আছে তারা দাবিদার যে তারাও আহলুসুন্না ওল জামাতের অনুসারী অথচ ওই শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নামে মিলাদ অনুষ্ঠান ছাড়া দুরুদ তাদের মুখ দিয়ে খুব কমই বের হয় কিন্তু হকপন্থী আহলুসুন্না ওয়াল জামাতের অনুসারী ওলামায় দেববন্দী এরা যে পরিমাণের দুরুদ পাঠ করে এ পরিমাণের দুরুদ আল্লাহর রসুলের উপরে অন্য কেউ পাঠ করে না তো যাই হোক এই মজলিস এই স্টেজ এত দামি স্টেজ মজলিস প্যান্ডেল এত দামি যে এই জায়গায় বলার মতো আমার কিছু নেই একেবারেই অযোগ্য বলতে বলার মতো তেমন কিছু ভিতরে খাজানা নাই তারপরেও হজরতের নির্দেশে আপনাদের সামনে উপস্থিত বাকি আপনাদের মনের দোয়া আন্তরিক দোয়া যদি থাকে সামান্য সময় একটা আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করছি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে আর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি সুরা ইব্রাহিমের শেষের দিকের এই দুইটা আয়াত এবং হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা করে শেষ করব যেই আলোচনাটা গত মাহপিলের অসমাপ্ত আলোচনা হবে গত মাহপিলে যে আলোচনা চলতেছিল সেই অসমাপ্ত আলোচনাটাকে পূরণ করার চেষ্টা করব বাকি আল্লাহর ইচ্ছা হয়তো নাও হতে পারে তো এই স্টেজ এত দামি স্টেজ যে এই স্টেজে বলার মতো আমার কিছু নেই এই প্যান্ডেল এত দামি প্যান্ডেল যেই প্যান্ডেলের নিচে আল্লাহ তালার খাস বান্দারা হজরত ওলামা ইকরামগণের উপস্থিতি হাজার ওলামা ইকরাম হাজারো আল্লাহর খাস অলি আল্লাহ তালার নেক বান্দা যাদের কোনো গুণা নেই গুণাকে মাফ করায় নিছে বিভিন্ন তওবা করে এমনও আল্লাহর বান্দারা এখানে উপস্থিত তাদের সামনে কিছু বলা আমার ভিতরের থেকে সম্ভব হবে না এতদূর সাহস নাই বাকি আপনাদের নেট দোয়ায় তো এই প্যান্ডেল এই স্টেজ মূলত আসল প্যান্ডেল আসল স্টেজ নয় আসল প্যান্ডেল হল আসমান আসল বিছানা হল জমিন আসল স্টেজ হবে আল্লাহ তার আর সে মোয়াল্লা আর সেই স্টেজের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ সুবাহ যেই স্টেজে বক্তৃতা দিবেন বয়ান করবেন হজরত আদম সালাম থেকে নিয়ে আখিরি নবী দুজাহানের সর্দার আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তা আদম আলাই সালাম থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত সমস্ত নবীরা হবেন বক্তা আল্লাহ তালা হবেন সভাপতি আল্লাহ তালা সভাপতিত্ব করবেন সমস্ত নবীরা ওয়াজ করবেন ওয়াজ করে গেছেন নবীরা সব নবীরাই ওয়াজ করে চলে গেছেন এখন সেই ওয়াজের উপরে কি করতে হবে আমল করতে হবে গত মাহফিলে একটা আয়াত তেলাওত করছিলাম উলু কওলান সাদিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা যে তোমরা যা বলবে জেনে শুনে সত্য বলো মিথ্যা না জেনে অনুমান করে ধারণা করে কোনো কথা বলবে না তা আম্বিয়া আলি সালাত সালামগণ যা বলে গেছেন নবী যেমন সত্য সমস্ত নবী যেমন সত্য নবীদের কথাও তেমন কি সত্য আল্লাহ যেমন সত্য আল্লাহর কোরআনও তেমন কি সত্য মনে হয় কিছু মানুষ বুঝতেছেন না হয়তো আমার কথা অল্প কিছু এখানে মনে হয় বুঝতেছেন আর বেশিরভাগই মনে হয় বুঝতেছেন না আল্লাহ যেমন সত্য আল্লাহর কোরআনও সত্য আল্লাহ তালা যেমন সত্য আল্লাহ তালার প্রেরিত পাঠানো নবীগণও তেমন কি সত্য তা আল্লাহ তালা নবীদেরকে দিয়ে যে ওয়াজ আমাদেরকে শোনায় গেছেন সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দুইটা ওয়াজ আমাদের জন্য রেখে গেছেন আল্লাহ রসুল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতিল খোলাফায় রাশিদিন যে তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফা দিনের সুন্নাতকে মজবুত করে ধরো তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ একটা হলো আমার বাণী তো ওয়াজ নসিহত বয়ান বক্তৃতা মজলিসে যারা আসি অধিকাংশই এক ঘন্টা আধা ঘন্টা দুই তিন ঘন্টা বয়ান করতে পারবে কিন্তু দুঃখিত একটা জায়গায় যে আমলের ব্যাপার বয়ান সবাই করতে পারে জানাও সবার আছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এমন মানুষ জানে না এমন কোনো মানুষ আছে যে নামাজ পড়তে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে রসুলকে বিশ্বাস করতে হবে রোজা রাখতে হবে জিকির আজকার করতে হবে জানে না এমন মানুষ আছে জানে কিন্তু মানতে পারতেছে না না মানার পিছনে দুইটা শত্রু আছে শত্রু নয় দুইটা বন্ধু যাদেরকে আমরা বন্ধু বানায় এনেছি আসলে তারা বন্ধু নয় তারা আসলে কি হবে শত্রু হবে এক হলো আমার নফস নফস দুশ্মন নফস দোস্ত সে আমাকে আমল করতে দেয় না দ্বিতীয় হলো মিস্টার বড় বড় হুজুর যিনি আছেন আর কি মিস্টার ইবলিস সাহ আমল করতে গেলেই মসজিদে যাইতে গেলে জিকির করতে গেলে নামাজ পড়তে গেলে যে কোনো এক কাজ করতে গেলে সে সামনে বাধা তার গায়ে আগুন ধরে তো জানা আছে মানা নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যা বলেন যে ইমান হল মানার নাম ইমান মানতে হবে জানার সাথে সাথে তুমি যতটুকু জানো মানার চেষ্টা করবে তা আল্লাহ তালা যেই আসমান যে বড় প্যান্ডেল আমাদের সামনে সাজায় রাখছেন জমিন বিছায় রাখছেন স্টেজ বানায় রাখছেন সে মোয়াল্লা এগুলা মূলত আসমান জমিন বলতে কিছুই ছিল না না ছিল আসমানও ছিল না জমিনও ছিল না কোন মখলুক আল্লাহর কোন সৃষ্টি জীব কিছুই ছিল না একমাত্র ছিলেন কে আমার আপনার আল্লাহ আমাদের আল্লাহ একমাত্র ছিলেন যা আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালার কোনো শুরুও নাই শেষও নাই আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তালা তিনি ছিলেন আছেন সামনেও থাকবেন লাইবিতিদা ইবতিদা আলহু আলা ইন্তিহা যে আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই আসমান জমিনের শুরু আছে শেষ আছে মানুষের শুরু আছে শেষ আছে কিন্তু একদিক দিয়ে মানুষের শুরু শেষ নাই যেহেতু মানুষ দুনিয়ায় আছে আবার এরপরে স্থান পরিবর্তন করে যদি নিকার হয় জান্নাতে চলে যাবে জান্নাতি হয়ে যাবে একমাত্র শুরু আর শেষ নায়িকার একমাত্র আল্লাহ আল্লাহ সুবাহানা তালার শুরুও নাই শেষও নাই আল্লাহ ছিলেন আছেন থাকবেন যা অন্যত্র বলা হয় লাম ইয়াজাল কাইয়ুমা আল্লাহ তাআলা চিরস্থায়ী আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন তা আল্লাহ তাআলা ছিলেন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতের দ্বারা কুদরতি চোখকে ব্যবহার করছেন মোফাসিরিনগণ বলেন আল্লাহ তালা যখন সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করার ইচ্ছা করলেন জমিন আসমান জমিনকে বানানোর চেষ্টা করলেন ইচ্ছা করলেন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি চোখের দ্বারা আল্লাহ তালা একটা পাথরের দিকে কুদরতি পাথর তৈরি করে তার দিকে রবের সাথে জালালি শানের সাথে আল্লাহ তালা তাকাইলেন লম্বা চোড়া আলোচনা ওদিকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করলেন কয়দিনে দুই দিনে আসমান সৃষ্টি করলেন দুই দিনে জমিন সৃষ্টি করলেন দুই দিনে এই সমস্ত জিনিস সৃষ্টি করার ডেকোরেশন তৈরি করলেন মোট কয়দিন ছয় দিন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াল ফি যে আমি ছয় দিনে আমি তো সেই আল্লাহ যে আসমান জমিনকে সৃষ্টি করছে ছয় দিনে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করলেন বিভিন্ন মখলুক মানুষ বাদে মানুষ ছাড়া বিভিন্ন সৃষ্টি আল্লাহ তালার আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ তালা ছয় দিনে আসমান জমিন পুরা কায়নাতকে সৃষ্টি করলেন সৃষ্টি করতে কি আল্লাহর ছয় দিনের দরকার ছিল কি বলেন এক মুহূর্তে আল্লাহ পারেন না কিন্তু আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করলেন আল্লাহ ইচ্ছা করলে শুধু বলবেন কোন ফায়া কোন সাথে সাথে কি হয়ে যাবে আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করছেন বান্দাকে শিক্ষা দিলেন যে যে কোনো কাজ করতে তাড়াহুড়া করতে নাই যে কোনো কাজ করতে ধীর স্থির ভাবে জেনে বুঝে খুব স্থির ভাবে চিন্তা ভাবনা করে কাজটা করো তাড়াহুড়া করা এটা কার সিপাত কার গুণ মিস্টার ইবলিসের গুণ মিস্টার ইবলিস সাহ যে কোনো কাজ তাড়াহুড়ায় করে ফেলে পরে আবার লজ্জিত হয়ে যায় কিন্তু মানুষ মানুষকে আল্লাহ সুবাহান শিক্ষা দিলেন ছয় দিনে আসমান জমিন সবকিছু সৃষ্টি করে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করলেন সমস্ত মানুষ ছাড়া সমস্ত সৃষ্টিকেও সৃষ্টি করলেন এর ভিতরে তো সমস্ত সৃষ্টি জীব আল্লাহ তালার বিভিন্ন সৃষ্টি জীব আছে গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি গাছপালা তরুলতা বিভিন্ন সৃষ্টিজীব প্রত্যেককে আল্লাহ তালা এক একটা ভাষা দিয়ে দিছেন যার যার ভাষায় প্রত্যেকেই আল্লাহ তালার তসবিহ আল্লাহ তালার পবিত্রতা আদায় করতেছেন জিকির করতেছেন তারা প্রত্যেকেই যার যার তসমি পাঠ করতেছেন আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করলেন কোটি কোটি গুণ ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করলেন যেই ফেরেস্তাদেরকে আল্লাহ তালা তাদের তসবি দিয়ে দিলেন ফেরেশতারা সবসময় সর্বদা তাদের তসবি হল সুবাহান আল্লাহিল আজিম অবিহামদিহি বলেন সুবাহান আল্লাহিল আজিম অবিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম অবিহামদিহি ফেরেশতারা সবসময় জপতেছে জিকির করতেছে তাদেরকে আল্লাহ তালা কিসের দ্বারা সৃষ্টি করলেন প্রশ্ন আসে কিনা বুঝতেছেন ফেরেস্তাদেরকে কি জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ সুবাহান আল্লাহ তালার নূরকে দুই ভাগে বিভক্ত করছেন তার মধ্যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহর জাতি নূর আল্লাহ তালার জাত সেবা সব নূর আর আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালার বিশেষণের সিপাতি নূর দ্বারা বিশেষণের নূর দ্বারা তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছেন যে আল্লাহ রসুল বলেন কাতিল মেলা ইকেতু মিন নূর যে আল্লাহ তালা তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করছেন তা আল্লাহ তালা নিজে নূর লা তুদরিকুহুল আবসর হুয়া ইউদরিকুল আবসর আল্লাহ তালা এমন এক সত্তা এমন এক জাত চর্ম চোখে কেউ দেখতে পারবে না আল্লাহ তালা শুধু নূর আর নূর ফেরেস্তাদেরকে শুধু আল্লাহ তালা আল্লাহর বিশেষণ নূরের দ্বারা সৃষ্টি করছেন এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন বা আদম আলাই সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা যদি নূরের তৈরি হতো তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে দিতেন খুলিকাতিল নূর বলতেন কিনা রসুল যেমন সত্য রসুলের বাণীও সত্য না মিথ্যা রসুলের বাণী সত্য রসুল বলতেছেন খুনে কাতিল মালাইকা তুমি নূর একমাত্র ফেরেস্তাদেরকেই আল্লাহ তালা আল্লাহর সিপাতি নূর দ্বারা তৈরি করছেন সৃষ্টি করছেন কোন নবী কোন মানুষকে নয় আর জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করছেন আগুন দ্বারা যা সামনের আলোচনায় আসবে তা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে তৈরি করলেন ফেরেস্তারা আল্লাহ তালা তেসমি পাঠ করতেছে سبحان الله العظيم وبحمده سبحان الله العظيم وبحمده সব সময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে কিন্তু সবকিছুই সমস্ত সৃষ্টি জীবই আল্লাহ তাআলার তাসবিহ তালিল পাঠ করতেছে আল্লাহ তাআলার কাছে ভালো লাগতেছে না আল্লাহ তাআলা সবকিছুই সৃষ্টি করলেন মানুষ ছাড়া কিন্তু আল্লাহ তাআলার কাছে তেমন ভালো লাগতেছে না যার কারণে আল্লাহ সুবাহান ইচ্ছা করলেন যে আমি মানুষ সৃষ্টি করব ভাই কবিরা গুনা ময়দান হাসরে আল্লাহ তালা বলবেন যে তুমি যে ছবি অঙ্কন করছিলে ছবি উঠাইছিলে এর রুহ তুমি দাও যদি রুহ না দিতে পারি তাহলে বাম পাশে আমার যেতে হবে জাহান নামে যাওয়া লাগবে এজন্য ছবি উঠানো তা কবিরা গুণা নামাজ পড়তেছি সবকিছুই করতেছি জিকির আজকার এদিকে একটা ছবি উঠাইছি কি হয়েছে সবই বরবাদ হয়ে যাবে এজন্য ছবি না উঠাই আমরা আল্লাহ তালা ফেরেস তাদেরকে তৈরি করলেন সমস্ত সৃষ্টি জীব তৈরি করলেন সমস্ত কিছুই আল্লাহ তসমি তাহলিল পাঠ করতেছে কিন্তু আল্লাহ তালার কি লাগে না ভালো লাগে না আল্লাহ তালা ইচ্ছা করলেন যে এমন এক বাহিনী এমন এক জাতি বানানোর দরকার যদি তারা ভুল করে ভুল করে কোনো গুণা করে কোনো নাফারমানি করে ফেলে তাহলে তারা যেন আমাকে ডাকতে পারে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় কান্না কাঠি তারা করতে পারে আর আমি আল্লাহর কাছে তারা বলতে থাকে যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও এমন এক জাতি সৃষ্টি করার দরকার এজন্য আল্লাহ তালা কি করলেন আল্লাহ সুবাহান ফেরেস তাদেরকে বললেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের মাটি নিয়ে আস বিভিন্ন রঙের মাটি আনা হয়েছে মাটি আনার পরে যখন মাটি আনতে গেছে হজরত আজরাইল আলী সালাতাম মাটি আনতে গেছিলেন আর মাটির কাছে বলা হয়েছে যে হে মাটি তোমার থেকে আমি মানুষ সৃষ্টি করব বনে আদম সৃষ্টি করব আদমকে আমি বানাবো আর সেই বনে আদম যদি আমাকে না মানে আমার নবীদেরকে না মানে তাহলে তাদেরকে দিয়ে আমি জাহান নামকে ভরপুর করে দিব নাউজবিল্লা মাটি এই কথা শুনে কানতেছে তফসির বিদ্বান লেখেন যে এই যে পুরা বিশ্বের মধ্যে জল ও স্থল স্থলের তুলনায় পানির সংখ্যা বেশি তো এই পানি কোত্থেকে আসতেছে এত পানি কিভাবে আসতেছে মোফাসিরিনগণ লেখেন যে এই পানি ওই মাটির চোখের কান্নার পানি মাটি কানতেছে পাহাড়ে যান পাহাড়ের তলদেশ দিয়ে ঝর্ণা বইতেছে আমি দেখতেছি পানি পড়তেছে আসলে কি পানি পানি নয় মাটি কানতেছে আল্লাহর ভয়ে যা আল্লাহ আমাকে দিয়ে মানুষ সৃষ্টি করে সেই মানুষকে আবার জাহান নামে দিবে তাহলে আমাকেই তো পড়ানো হলো তুমি কেন আমাকে সৃষ্টি করলে মাটি কানতেছে আল্লাহ তালা বলেন তোমাদের অন্তর এত শক্ত হয়ে গেছে যে পাথরের তো শক্ত মাটি কানতেছে যেই জায়গায় আর তোমাদের কান্না আসে না আল্লাহর ভয় তোমাদের লাগে না তো যা বলতেছিলাম আল্লাহ তালা বিভিন্ন কালারের মাটি আনলেন ফেরেস্তারা মাটিকে সেনল খামেরা তৈরি করলো করার পরে আল্লাহ তালা বসে বসে সব পরামর্শ দিতেছেন কি পরামর্শ যে ষাট হাত লম্বা একজন মানুষের আকৃতি বানাও পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত ষাট হাত লম্বা হবে এরকম একজন মানুষ বানাও এতগুলা জোড়া হবে এতগুলা পশমের গুড়া হবে এতগুলা হাড্ডি হবে সব পরামর্শ কে দিতেছেন আল্লাহ সুবাহানা দিতেছেন আর ফেরেশতারা ওই মাটির খামিরা দিয়ে পায়ের থেকে শুরু করে দিছে বানানো বানাইতে বানাইতে পুরাটা যখন মাথা সহ বানায় ফেললেন আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন যা আল্লাহ আপনার পছন্দ হয়েছে কিনা আল্লাহ তালা বলতেছেন না আমার পছন্দ হয়নি তারা আল্লাহর হুকুমে আদম আলাই সালাতামের মূর্তিকে কালেবকে তারা তৈরি করলো মাটি দিয়ে কিন্তু আল্লাহ তালার কি হয় নাই পছন্দ হয়নি তাহলে আল্লাহর পছন্দ কেমন কেমন কিভাবে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করবেন কেমন সুরাত আকৃতি আল্লাহ দিবেন আল্লাহ ভালো জানেন সেই মানুষই আমরা কিন্তু আল্লাহকেও চিনি নাই আমাকেও আমি চিনি নাই রসুলকেও চিনি নাই যার কারণে বামপন্থী হয়ে চলতেছি শুধুমাত্র গুনার কাজ নাপারমানি সিরিক কুপুরি কাজের মধ্যে লিপ্ত আর সমাজ আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে ফেরেস্তারা যখন বললেন যে আল্লাহ আপনার পছন্দ হয়েছে আল্লাহ তালা বলতেছেন না আমার পছন্দ হয়নি একটু অন্যদিকে যাই এখন আল্লাহ সুবাহান কাবা শরীফ বেতুল্লাহ আদম আলাই সালাতামের সৃষ্টির হাজারো বছর পূর্বে বাইতুল্লাহকে ফেরিস্তাদের হাতে নির্মাণ করাইলেন ফেরেস তারা সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবাকে তৈরি করলেন তৈরি করে ফেরেস তারা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ পছন্দ হয়েছে আল্লাহ তালা বললেন যে হ্যাঁ আমার পছন্দ হয়ে গেছে দ্বিতীয় আদম আলাই সালাম দ্বিতীয়বার আবার যখন খানায় কাবাকে তৈরি করলেন আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা বললেন আমার পছন্দ হয়েছে তৃতীয়বার হজরত ইব্রাহিম আলী সালাম খানায় কাবাকে তৈরি করলেন হজরত নু আলি সালামের প্লাবনের পরে খানায় কাবার শুধু চিহ্নটুকু ছিল ওইটার উপরে হজরত ইব্রাহিম আলী সালাতাম খানায় কাবাকে নির্মাণ করলেন ইসমাইলকে সাথে নিয়ে আর জান্নাত থেকে আসা সেই পাথর যারা গেছেন তারা দেখে আসছেন মাকামে ইব্রাহিম বলা হয় ওই মাকামে ইব্রাহিমের উপরে পাড়া দিয়ে পাথরের উপরে পাড়া দিয়ে হজরত ইব্রাহিম আলহ ইসলাম খানায় কাবাকে তৈরি করলেন আল্লাহ তালার কুদরতি লিফট ওই পাথরটা ছিল যে যখন হজরত ইব্রাহিম আলহ ইসলামের ইচ্ছা হতো উপরের দিকে গাতার জন্য একাই কুদরতি ভাবে ওই পাথরটা উপরের দিকে উঠতে থাকতো সোবাহান আল্লাহ ঘুমায় গেছেন মনে হয় আল্লাহ তাহলে তেসবি পাঠ করবেন এত আসতে আল্লাহ তসমি পাঠ করতে হবে হজরত মাঝে মধ্যে শুনি ওইখানে বসে বারিন্দায় বসে আল্লাহ যেমন বড় আল্লাহর তসবি আল্লাহর কথাও তেমন কি বড় সেই বড়কে বড় আওয়াজে না দিলে কি ছান হয় আদায় হয় কিছু আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতাম ওই পাথরের উপরে দাঁড়ায় খানায় কাবা নির্মাণ করতেন কুদরতি ভাবে পাথর উঠতে থাকতেন আল্লাহ আবার যখন নামার ইচ্ছা করতেন কুদরতি ভাবে পাথর নিচু হয়ে যেত সোবাহান আল্লাহ কুদরতি লিফট আল্লাহ তালার আল্লাহ হজরত ইব্রাহিম আলহ সালাতাম খানায় কাবা ইসমাইলকে নিয়ে তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ আপনার কি পছন্দ হয়েছে খানায় কাবা আমি যে তৈরি করছি আল্লাহ তালা বললেন যে হা আমার পছন্দ হয়েছে ডান দিকে চলে গেছিলাম আবার ফিরে আসি যে মানুষকে সৃষ্টি করলো ফেরেস তারা আল্লাহর পছন্দ হলো না আর খানায় কাবা সবচেয়ে সম্মানিত স্থান সারা বিশ্বের মধ্যে সেই জায়গাটা তারা নির্মাণ করলো মানুষ নির্মাণ করলো আল্লাহর পছন্দ হয়ে গেল রহস্য কি আল্লাহ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে বানাইলেন বানায় যখন আল্লাহ বললেন যে আমার পছন্দ হয়নি নাই ফেরেস্তারা গলার থেকে ভাঙছে নিচের আদমের পায়ের থেকে নিয়ে গরদান পর্যন্ত বডিটা ছিল থাকার পরে তারা আল্লাহ তালা কুদরতি হাত বাড়ায় দিয়ে বান্দার গরদান থেকে থুতমি থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত সৃষ্টি করলেন কুদরতি হাতের দ্বারা নাকগুলা ডলে দিলেন কানের মধ্যে ডলে আল্লাহ তালা কুদরতি ভাবে তৈরি করলেন আদম আলাই সালাম কিসের তৈরি ভাই মাটির তৈরি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদম সন্তান না আদমের বাহিরের সন্তান বলেন একটু জোরে বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদমের ছেলে না আদমের ছেলের বাহিরে আদম সন্তান যদি আদম মাটির সন্তান মাটির হয়ে থাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামও মাটির তৈরি যা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ইন্নামা বাসারুম মিসলুকুম দ্বিতীয় আদম নবীদেরকে মাটির তৈরি না বলা এটা কোনো পুরুষের গুণ নয় পুরুষের স্বভাব নয় এটা হলো মিয়ালি স্বভাব যা সুরাই ইউসুফের মধ্যে গতরাত্রেও শুনতেছিলাম সুরা ইউসুফের মধ্যে মহিলারা বলছিল ওয়াকুল্লা হাসালিল্লাহি মাহাজা বাসার সমস্ত মহিলার এক বাক্যে বলছিল এ কোনো মানুষ নয় ইনহাজা ইল্লা মালেকুন করিম একজন ফেরিস্তা তো নবীদেরকে নূরের তৈরি বলা নবীদেরকে নূরের দ্বারা সৃষ্টি বলা এটা কার স্বভাব মহিলাদের স্বভাব পুরুষের স্বভাব নয় এজন্য আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম সম্পর্কে সঠিক আকিদা আহলুসুল্লাহল জামাতের যে আকিদা বিশ্বাস এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করব আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে